বয়ন করেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহুমা থেকে মূলত এটা একটা ওহি সম্পর্কীয় হাদিস কোরআনুল করিমে আল্লাহ তারা বলছেন বিহি হে নবী আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করবেন না আপনার জিহিবাকে নাড়াচাড়া করবেন না লাতু হার্রিক হরকত দিবেন না নাড়াচাড়া করবেন না লেসা আনাকা আপনার জিহিবাকে লেতা আজালা বিহি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য দ্রুত আয়ত্ত করার জন্য একটা ছাত্র যখন শিক্ষকের থেকে কথা শুনে শিক্ষক যদি বলে দেখো পড়াটাকে ভালো করে মুখস্থ করবা কালকে শুনাইতে হইবে কালকে শুনাইতে না পারলে কিন্তু পিটটি পড়বে তো ছাত্র কি করে শিক্ষকের সঙ্গে এটাকে পড়ে এবং পড়তে গিয়ে সে ঠোঁট নাড়াচাড়া করে জিবা নাড়ায় রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম কোরআনুল করিমকে দ্রুত মুখস্থ করার জন্য জিব্রাইল যখন পাঠ করতেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঠোঁট নাড়াচাড়া করে তারপরে মুখস্থ করতেন আল্লাহ তারা বললেন যে না আপনি এরকম ঠোঁট নাড়াচাড়া করবেন না তো আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে এমনি আব্বাস রাদি আল্লাহ আনহু বয়ান করেন قال كان رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসুল সাল আলিয়াল্লাম কোরআন নাজিলের সময় অত্যন্ত কষ্ট পেতেন কষ্ট করতেন কোরআন ওহাই ওহাইর যে একটা ওজন আল্লাহর কালামের ওজন এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সহ্য করতেন বরদাস্ত করতেন এর সম্মুখীন হতেন ওয়াকান ও সাফাতাই হে আর আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম ঠোঁট নাড়াচাড়া করতেন ইবনে আব্বাস এটা বয়ান করে ওনার ছাত্রকে বললেন ফাকালা ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা ফাআনা উহার্রিকুহুমা লাকা আমি তোমাকে আমার ঠোঁট নাড়াচাড়া করে দেখাচ্ছি কামা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাররিকুহুমা যেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট নাড়াচাড়া করতেন তো আল্লাহ রসুল সাল্লাহাম ওনাকে আল্লাহ রসুল যেভাবে ঠোঁট নাড়াচাড়া করতেন সেরকম ভাবে এবনে আব্বাসও ঠোঁট নাড়াচাড়া করে দেখাইলেন তার ছাত্র সাইদ ইবনে জুবায়েরকে আর এই সাঈদ এমনি জুবায়ের আবার যখন বয়ান করছিলেন তখন তার ছাত্রকে এরকম ঠোঁট নাড়াচাড়া করে দেখিয়েছিলেন ও আনা উহারিক হুমা কামা রয়ত ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা সাঈদ এমনি জুবায়ের তার যে ছাত্র তাকে বললেন আমি তোমাকে এমু সাহেব নাবি আয়েশাকে বললেন যে আমি তোমাকে ঠোঁট নাড়াচড়া করে দেখাচ্ছি যেমনটা ইবনে আব্বাস আমাকে দেখাইছিলেন ফাহাররাগা সাফাতাইহি ফাহানজারাল্লাহু তাআলা ওয়ালা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা জামাহু মানে হচ্ছে তো এরকম ভাবে প্রত্যেকে এই হাদিসটাকে যেই বয়ান করেছে তিনি তার ছাত্রদেরকে ঠোঁট নাড়াচাড়া করে দেখিয়েছেন এইভাবে ইমাম বুখারি পর্যন্ত ইমাম বুখারির থেকে আরো যারা পর্যায়ক্রমে পাঠ দান করেছেন আমরা যার থেকে পড়েছি আমি এই বুখারি ডবল পড়েছি একবার জামিয়া রহমানিয়াতে আমি ওখানেরই ছাত্র ছিলাম এক সময় তো ওখানে দাওরা পাশ করলাম ওখানে সাইফুল আদিস আজিজুল হক সাহেব উনি বোখারি প্রথম খণ্ড পড়াইয়েছেন দ্বিতীয়বার আমার দেওয়াবন্দে ইন্ডিয়াতে যে দেওবন্দ মাদ্রাসা বড় মাদ্রাসা ওখানে পড়েছি ওখানে শাইকুর আদিস নাসির আহমদ খান সাহেব আমাদেরকে পড়াইছিলেন ওনারা দুজনেই আমাদেরকে ক্লাসে ওই যেভাবে ধারাবাহিক চলে আসছে সেভাবে নাড়াচাড়া করে দেখাই দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকমভাবে ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করতে লাগলেন আল্লাহ তালা বললেন যে না লা তু হারিক বিহি লেসানা কালি তাওয়া জ্বালাবি আপনি কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহিবাকে নাড়াচাড়া করবেন না ইন্না আলাইনা জামাহু কোরআনা নিশ্চয়ই এই কোরআনকে জমা করে দেওয়া মানে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া ওয়া কোরআনা মানে এটাকে আবার পড়ার মতো শক্তি দেওয়া আমি আল্লাহ তালা নিজে দায়িত্ব নিয়েছি আমার দায়িত্ব এটা ফাইদা করানাহু ফত্তাবে আনা সুতরাং যখন আমি পড়ি মানে আমার পক্ষ থেকে জিব্রাইল যখন পড়ে আপনি তার সঙ্গে পড়ে নিন বাস এরকম পড়লেই চলবে এরপরে আমার দায়িত্বে আমি আল্লাহ আপনার বুকের মধ্যে আপনার সিনা জমা করে দিব এমনি আব্বাস তাফসির করছেন বলেন ফাস্তামি আল্লাহু আপনি কান লাগাই শুনবেন ও আনসিদ চুপ করে থাকবেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা এরপরে এই কোরআনকে বয়ান করা এটাও আমার দায়িত্বে তো এর পরের থেকে রাসুল্লাহ সাল আলাইহি ফাকান রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বাদা যালিকা ইদা আতাহু জিব্রাইল ইস্তামা এর পরের থেকে যখন জিব্রাইল আসতেন ওহি নিয়ে জিব্রাইল পড়তেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু কান লাগাই শুনতেন ফাইদা ইনতালাকা জিব্রাইল আর জিব্রাইল যখন চলে যেতেন করাহুল নবী সাল আলাইহি কামা করাহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু ঠিক ওইরকম হুবহু পড়তেন যেরকম জিব্রাইল পড়ে শুনে গেলেন এটা ওহির একটা আলোচনার একটা অংশ যেহেতু আমরা কিতাবুল ওহেই থেকে আলোচনা করছি ওহি নাজিল হওয়ার সময় আল্লাহ রসুলের অবস্থা কি ছিল এই যে ঠোঁট নাড়াচাড়া করতেন এরপরে আল্লাহ তালা বললেন যে না আপনার এটা দরকার নেই আপনার এই কোরআনকে আপনার সিনায় জমা করে দেওয়া এবং এই কোরআনকে পড়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি এ হাদিসে আর জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে ফুটে উঠল তা হলো যে আল্লাহ তালা তার রাসুলকে কত ভালোবাসেন যে আল্লাহর নবী কোরআন মুখস্থ করতে গিয়ে কোরআন মুখস্থ করতে গিয়ে ঠোঁট নাড়াচাড়া করবেন কষ্ট করবেন এই কষ্টটুকু আল্লাহ তারা দিতে চান না এই জন্য বলেন আপনার নাড়াচাড়া করার দরকার নেই আমি আপনার সিনার ভিতরে গোটা কোরআনকে জমা দেওয়া করে দেওয়ার দায়িত্ব নিয়েছি এরকম আরো অনেক জায়গায় আল্লাহ রাসুল সাল আলিয়াল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে গিয়ে কোরআন প্রচার করতে গিয়ে কষ্ট করতে লাগলেন মনে হচ্ছে যেন নিজের জীবনটাকেই শেষ করে দিবেন আল্লাহ তালা বললেন কি আপনি কি আপনার নিজেকে একেবারে ধ্বংস করে ফেলবেন এই লোকগুলো ইমান আনবে না এজন্য কি আপনি আফসুস করে নিজেকে শেষ করে ফেলবেন তার মানে আপনার এত কষ্ট দরকার নেই আপনি কষ্ট করেন দাওয়াত দেন হেদায়েতকে পাবে কে না পাবে সে দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি তাহলে এখানেও কিন্তু আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ যে ভালোবাসেন তার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের সামনে স্পষ্ট হল এরকম যদি আপনি দেখেন কোরআনে সুরায় মুজাম্মেল পড়বেন আল্লাহর নবী রাতভর এবাদত করতেন আল্লাহ তালা বললেন না এত দরকার নাই আপনি কি সারা রাত্র এবাদত করে নিজের জীবনটা শেষ করে দিবেন মুজাম্মিল হে কমলিওয়ালা কম্বল গায়ে দেওয়া কম্বল আবৃত ব্যক্তি এটা আল্লাহ তারা তার নবীকে এরকম বিভিন্ন নামে ডেকেছেন কিন্তু এটাও একটা বিষয় যে আল্লাহ তারা দেখবেন আমাদের নবীজিকে ইয়া মোহাম্মদ বলে ডাক দেন নাই অন্য নবীদেরকে এরকম নাম ধরে ডাকা আছে ইয়া আদম অকুলনা ইয়া আদম উস্কুন আন্তাওয়া জাউজুকাল জান্নাতা হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো ইয়া ইয়াহিয়া হে ইয়াহিয়া খুজুল কিতাবা ইয়া ইব্রাহিম অনাদাইনা ইয়া ইব্রাহিম কসাদ্দাক্তা রুইয়া হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো ইয়া ইয়াহিয়া ইয়া ইসাবনে মারিয়াম নবীদেরকে এভাবে ডাক দিয়েছেন কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ তালা কোনো জায়গায় ইয়া মোহাম্মদ বলে ডাক দেন নাই তাহলে এখানে বোঝা যায় যে নবীর মর্যাদা আল্লাহ তারা কত দিয়েছেন এটা লক্ষণীয় বিষয় বলা আছে ইয়া ইহল মুজাম্মেল ইয়া ইহর রাসুল বাল্লেগ মা উং রব্বিকা ইয়া ইহল নবী কল্যা জুয়াজিকা বনাতগা হে নবী হে রাসুল ইয়া ইহল মুজাম্মেল ইয়া ইহল মুদাসির এগুলো মোহাব্বতের শব্দ হে কামলিওয়ালা আল্লাহ নবী কম্বল গায়ে দিয়ে আছেন জ্বর ঠিক আছে তো ডাক দে হে কম্বলওয়ালা তো এগুলো মহব্বতের ডাক কিন্তু মোহাম্মদ ইয়া মোহাম্মদ নাই ডাইরেক্ট নাম আছে কোরআনে সেটা ভিন্ন প্রসঙ্গে পরিচয় দিতে গেলে তো মোহাম্মদ লাগবে কোরআনে বলা আছে নুজিল আলা মোহাম্মদ যে কিতাব মোহাম্মদের উপর নাজিল করা হয়েছে এখানে মোহাম্মদ না বললে তো আপনার পরিচয় ঠিকমতো আসবে না এরকম বলা আছে আমা মোহাম্মদ রাসুল মোহাম্মদ তো একজন রসুল মাত্র এখানে নবীর নাম আসছে কি জন্য এইখানে নাম বলা ছাড়া কোনো উপায় ছিল না তো আমরা দেখলাম যে এত ভালোবাসা আল্লাহর নবীর প্রতি যে তিনি নাম ধরে ডাক দিচ্ছেন না আর বলছেন হে মুজাম্মেল কমলিওয়ালা কমিল্লাইলা ইল্লা কালিলা রাতের বেলায় আপনি এবাদত করুন তবে কিছুক্ষণ বিশ্রাম নেন নেসফাহু আবিন কুসমিন হু কালিলা অর্ধেক বা তার চেয়ে একটু কমান আউসিদা আলে অথবা একটু বাড়ান অর্ধেক রাত্রে ইবাদত করুন অথবা অর্ধেক রাত্র ঘুমান বা একটু বেশি ঘুমান বা একটু কম ঘুমান কিন্তু একেবারে সারা রাত্র আপনার ঘুমানো দরকার নাই আবার সারা রাত্র এবাদত করাও দরকার নাই আল্লাহ আকবর কি মোহাব্বত এরকম যদি আপনি আরো লক্ষ্য করেন সুরায় হজুরাতে দেখবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মসজিদে নবমীতে বসে সাহাবাই কেরামদের নিয়ে কোনো পরামর্শ করছেন তো কোনো একজন সাহাবির আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেছে নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেছে কোন কোন তাফসির লেখে এই সাহাবি ছিলেন অমর রাদি আল্লাহ হোক তো অমর রাদি আল্লাহ তালান হোক অথবা অন্য কোন সাহাবি হোক আওয়াজটা বড় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহি নাজেল করে দিলেন ওহি নাজেল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী হে ইমানদারগণ খবরদার তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না এমনটা যদি করো তাহলে কি হবে আন্তাহবাত আমালুকুম তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে আমলগুলো বরবাদ হয়ে যাবে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বাদিকুম লিবাদিন তোমরা একজন অপরজনকে যেরকম ডাকো জোরে ডাক দাও খবরদার তোমরা নবীকে ডাকতে গিয়ে বা নবীর সামনে কথা বলতে গিয়ে এমন জোরে তোমরা কথা বলবে না এমনটা যদি করো তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে তাহলে নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহিনাজল হয়ে যায় তাহলে আমরা দেখি যে আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসেন এখন একটু গভীরভাবে চিন্তা করেন এই নবীকে যখন তাইফের ময়দানে লোকেরা পাথর মারতেছিল আল্লাহ তারা তখন দেখেন নাই আল্লাহ আকবার হাদিসে বলা আছে আয়েশা দিয়ে আল্লাহ তার আনহা নবীজির পিঠে দাগ দেখলেন দাগ কালো কালো দাগ তো বলেন এগুলো আপনার কিসের আপনার বোধহয় ছোটবেলায় কোনো গুটি পছন্দ হয়েছিল বা কোনো ফোড়া হয়েছিল না ফোড়া না এটা তোমার কম যে আমাকে নির্যাতন করেছে তার প্রমাণ এরপরে তায়েফের ওই হাদিসটা বললেন যে ওরা আমাকে আমি ওখানে তিন দিন পর্যন্ত দাওয়াত দিলাম বক্কার লোকদেরকে নেতাদেরকে যে এরা যদি ইসলাম গ্রহণ করে তাহলে হয়তো অন্য লোকেরা ইসলামের ছায়াতরে চলে আসবে আমি দাওয়াত দিলাম ওরা দাওয়াত তো কবুল করলই না উল্টা যখন আমি রাস্তায় বের হলাম ওদের যুবক ছেলেদের হাতে পাথর দিয়ে বলল এটা পাগল আমাদের বাপ দাদার ধর্মকে গালমন্দ করে আমাদের বাপ দাদার ধর্মকে অচল বলে তোমরা কে পাথর মারবা বোঝা গেল তারাও বুঝতো পাগলকে পাথর মারতে বলে কি জন্য তারা বুঝতে পেরেছে এটা কোন পাগল আল্লাহ রসুল সাল্লাম যখন রাস্তা বের হলেন ওরা পাথর ছুঁড়ে মারতে আরম্ভ করলো আল্লাহ রসুল সাল্লাম লুটিয়ে পড়লেন ওরা আবার ধরে দাঁড় করে পাথর মারতে শুরু করলো দ্বিতীয়বার লুটিয়ে পড়লেন এবারে আবার দ্বিতীয়বার তারা দাঁড় করে পাথর মারতে শুরু করলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তৃতীয়বারে লুটিয়ে পড়লেন এখন ওই তিন জায়গায় তিনটা ছোট ছোট মসজিদ নির্মাণ করা আছে মানুষেরা দেখতে যায় যাদের সুযোগ আছে তায়েফে যাওয়াটা খুব কঠিন ওখান থেকে ওই মক্কার বাইরে প্রায় কত সত্তর আশি কিলোমিটার হবে পাহাড়টাই চল্লিশ কিলোমিটার বাইতে হয় ঘুরে ঘুরে ঘুরে ঘুরে পাহাড়ে তো যাই হোক খুব সুন্দর শহর এবং ওটা আরবদের গ্রীষ্মকালীন শহর রাজধানী কারণ ওখানে ঠান্ডা সময়ও ঠান্ডা বেশি পড়ে না আর গরমের সময় ঠান্ডা থাকে তো এইখানে আল্লাহ রসুল এইবার তিনবার লুটিয়ে বললেন তৃতীয়বার ওরা মনে করলো যে লোকটা বোধ হয় মারা গেছে ওরা ছেড়ে চলে গেল ইতিহাস তো অনেক লম্বা আপনারা জানেন বিষয়গুলোকে যে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল তখন আসলেন বললেন যে ইয়ারসুল্লাহ আজকে আমি আপনার কাছে ওহিনী আসি নাই আজকে এসেছি আপনার সঙ্গে একজন ফেরেস্তার পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই ফেরেস্তা হচ্ছে পাহাড়ের দায়িত্ব যার উপরে তিনি আপনি যদি হুকুম করেন তাহলে আল্লাহ নির্দেশে এই দুই পাহাড় তায়েফের বিশাল বিশাল পাহাড় বললাম যে চল্লিশ কিলোমিটার উঁচু পাহাড় এই পাহাড়গুলোকে চাপা দিয়ে ওদেরকে একেবারে শেষ করে দিবে আল্লাহ রসুল আসলাম সেখানে কি করেছিলেন আপনারা জানেন আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এই যে তায়েফের লোকের আল্লাহর নবীকে উদ্দেশ্য করে পাথর মারতে ছিল আল্লাহ তারা তখন দেখতে পাচ্ছিলেন কিনা অবশ্যই দেখতে পাচ্ছিলেন আল্লাহ তালা ইচ্ছে করলে ওই পাথরটা ফিরাইয়া যে মারতেছিল তার গায়ে মারতে পারতেন কিনা পারতেন কিন্তু করেন না এটা ওহুদের ময়দানে আল্লাহর নবীর দান দান শহীদ হলো এটা আমাদের দেশ সবাই বলে কিন্তু কেমনে দান দান শহীদ একটা পাথরের দাঁতে পড়ছে শহীদ হয়ে গেছে এই কথা না না এটা না সিরাতের কিতাব থেকে দেখবেন আল্লাহর নবী বহুদের যুদ্ধে লোহার পোশাক পরে তারপরে যুদ্ধের ময়দানে নামলেন বোঝা গেল এই যুব্য পরা যেমন আল্লাহ নবীর সুন্না লোহার পোশাক পরাও কি সুন্না এই সুন্নাগুলো নাই আল্লাহর নবীর গলাতে লোহার জাল পেঁচাইলেন মাথায় লোহার টুপি কাফেররা লক্ষ্য করলো যে এই লোকটাকে তীর মারলেও কাজ হবে না তরবারিতে আঘাত করলেও কাজ হবে না কি করা যায় বড় একটা পাথর যদি এর মাথায় মারা যায় তাহলে বসে পড়বে নিজের শরীরে যে লোহা আছে ওইগুলো ঢুকে যাবে এভাবে মারা সম্ভব এই পরিকল্পনা করে ঠিকই আল্লাহ নবীর মাথায় বড় একটা পাথর ছুঁড়ে মারল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বসে পড়লেন লোহার টুপি যে মাথায় ছিল ওই যে হেলমেট পরে দেখবেন দুই দিকে আঙ্গার আছে এরকম যে আংটা ছিল এটা গাল ছিদ্র হয়ে গালের ভিতর দিয়ে গিয়ে দাঁতে আঘাত করলো আল্লাহ নবীর এইভাবে দুইটা দাঁত পড়ে গেল লোহা তো বের হয় নাই একটু দাঁতে চিপ ব্যথা হলে আমরা কি করে নাচা শুরু করি পাগল হয়ে যাই আল্লাহর নবীর গাল ভেঙ্গে গিয়ে দাঁতে আঘাত করলো দুটো দাঁত পড়ে গেল লোহাটা রয়েই গেল যুদ্ধ যখন শেষ হয়ে গেল এরপরে একজন সাহাবি ওই লোহাটা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন কত শক্তি ব্যয় করতে হয়েছে যিনি টান দিলেন তার দুইটা দাঁত পড়ে গেল তাহলে কি শক্তভাবে আটকে ছিল লোহাটা বের হয়ে আসলো আল্লাহ নবীর চেহারা ভক্তে রঞ্জিত হলো ভাইরা আমার এবারে আপনি আগের গুলোর সাথে মিলান আজকের যে হাদিসটা আমরা বললাম যে আল্লাহ তালা নবী যখন ওহি মুখস্থ করতে লাগলেন তখন আল্লাহ বলেন যে লা তু হারিক বিলে সাহানা কালি তা জ্বালাবি আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না জিব্বা নাড়াচাড়া করবেন না আপনার এত কষ্ট করা দরকার নেই এরপরে আরো যেগুলো বললাম সেইগুলো একদিকে রাখেন আর এই যে পাথর মারলো এই কাহিনী আরেকদিকে রাখেন কোন মিল আছে আল্লাহ তারা কি দেখেন নাই তখন যখন পাথর মারা হচ্ছিল আল্লাহর কি ফিরাবার ক্ষমতা ছিল না অবশ্যই ফিরাবার ক্ষমতা ছিল ফিরার নাই কি জন্য হয়তো কেউ বলবে যে আল্লাহ তালা বোধ হয় নবীর প্রতি একটু অসন্তুষ্ট হয়েছিলেন এমন ধারণা করা হারাম কুফুরি কোরআনে স্পষ্ট বলা আছে হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই বলে তাহলে আমাকে এত মারলো তুমি কেন ফিরাও নাই আল্লাহ তালা কোরআনে উত্তর দিয়েছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله আল্লাহ তারা বলছেন তোমরা কি মনে করেছ এমনি বেহেস্তে ঢুকে যাইবা রবিউল আওয়াল মাস এলে পরে মিষ্টির দোকান খালি করে ফেলে নবীর মহাব্বতে নবীর জন্মদিনে ছুটি দিল খুব ভালো কথা সাহাবারা যদি এগুলো করেন নাই আল্লাহর নবী নিজে এগুলো করেন নাই নবীর সঙ্গে তোমার এত ভালোবাসা তো আল্লাহর নবী যেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য এত কষ্ট করলেন এই দান দান শহীদ করলেন সেই কোরআনটা প্রতিষ্ঠিত করো কোরআনের হুকুমত কায়েম করো এটা করবে এটা করবে না আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম কষ্ট করলেন আল্লাহ বলছেন এই কষ্ট কেন করাইলাম যাতে করে কেমত পর্যন্ত কোন বুজুর্গ সাহেব কোন পীর সাহেব কোন অলি সাহেব এই কথা বলতে না পারে যে দিন প্রচার করতে গিয়ে আমাদের কষ্ট করার দরকার নাই ফু দিলে দিন কায়েম হয়ে যাবে আল্লাহর নবী কি তোমার পীরের চেয়ে বুজুর্গ কম ছিল আল্লাহর নবীর চেহারা কি তোমার পীরের চেয়ে সুন্দর কম ছিল আল্লাহর নবীর মর্যাদা আল্লাহর কাছে তোমার পীরের চেয়ে কম ছিল তাহলে মনে করতে হবে আল্লাহ তারা বলছেন তোমরা এমনি জান্নাতে ঢুকে যাইবা অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি মাসাত হুমুল বাসাউ তাদেরকে কঠিন দুর্ভিক্ষ স্পর্শ করেছিল খাবার নাই পেটে পাথর বানতে হয়েছে অদ্দর বিপদ আবাদ মুসিবত জিলু আর একদিকে ভূমিকম্পের মতো শত্রুদের আক্রমণ এমন এক কঠিন পরিস্থিতি হাত্তা ইয়াকুল আর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ এমনকি আল্লাহর রাসুল সাল্লাম নিজে বললেন আল্লাহর সাহায্য কবে আসবে আল্লাহ সাহায্য আর কবে আসবে আল্লাহ আকবার এইরকম কঠিন মুহূর্তে আল্লাহ বলছেন আল্লাহ ইন্না এ করিব আল্লাহর সাহায্য খুবই কাছে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে নবী যেভাবে কষ্ট করেছেন নবীকে হত্যা করার জন্য ঘেরাও করা ছিল নবীকে দেশ তক্ষত হলো মার খেতে হলো এইভাবে কষ্ট করে তারপরে আল্লাহ সাহায্য করেছেন কেমত পর্যন্ত যারা দিন কায়েম করবে দিন কায়েমের কথা বলবে তাদের মনে রাখতে হবে তাদের উপরে জুলুম নির্যাতন আসবে তাদেরকেও জখম হতে হবে মার খেতে হবে বাড়ি ঘর ত্যাগ করতে হবে স্ত্রী সন্তান ত্যাগ করতে হবে জঙ্গলে থাকতে হবে পাহাড়ে থাকতে হবে আল্লাহ পাহাড়ে থাকেন নাই কেন পাহাড় থাকতে হলো আপনি পারবেন উঠতে সেই পাহাড়ে আমি আমার যখন হালকা ছিলাম তখন উঠছি এখন উঠতে পারি না এখন হাঁপাইয়ে যাই সেই পাহাড় গাড়ে সুর যেখানে আল্লাহর নবী মদিনায় হিজরতের আগে আত্মগোপন করেছিলেন ওই পর্যন্ত কাফের পৌঁছে গেছিল আল্লাহ তালা সাহায্য করেন নাই তো আল্লাহ তো আগেই সাহায্য করতে পারতেন এই পাহাড়ে উঠেলেন কি জন্য আল্লাহ তালা আগেই পারতেন না এই গুলিকে অন্ধ করে দিতে না এটা শিক্ষার বিষয় কেন ওই পাহাড়ে উঠতে হইল ওই পাহাড়ে তিন দিন অপেক্ষা করলেন এরপরে যখন রওনা হলেন তারপরেও কিন্তু কুফাররা পিছনে লেগে গেছিল এক কাফের তো আল্লাহ নবীকে ধরার জন্য কাছাকাছি গেছিল ইতিহাস অনেক লম্বা আল্লাহ তারা তখন সাহায্য করলেন ওই কাফের বসে বসছে পরে সে তবা করলো আর বলল যে আমি এখন যদি কেউ আসে ফিরেই দেব ওই কাফের কে দিয়ে আল্লাহ কাজ দিয়েছেন ওই কাফের ফিরে এসে বলল না ওদিকে নাই আমি দেখে আসছি তো যাই হোক আল্লাহ তালা এই সাহায্যগুলো আগে করতে পারতেন না খুব খেয়াল করবেন কে কি বলল আর কি না বলল আমাদের দেশে এখন বুজুর্গের মাপকাঠি আমি বলে থাকি বুজুর্গের মাপকাঠি কি আমাদের পীর সাহেব কেবলা কেবলা মুসলমানের কেবলা কয়টা আর পীরের মুড়ির কেবলা কয়টা যত পীর তত কেবলা তো যাই হোক আমাদের পীর সাহেব কেবলা এত বড় বুজুর্গ একটা মুরগি জবাই করতে ভয় পায় এইটা বলে বুজুর্গের মাপকাঠি আর আল্লাহর নবী কি করলেন ইতিহাস পড়বেন মদিনে একটা বিশাল বিকট আওয়াজ হলো ভয়াবহ সাহাবিরা তৈরি হচ্ছেন যে কি ঘটলো আমরা দেখে আসব আল্লাহ নবী একজন সাহাবির দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে ঘুরে ফিরে এসে বললেন যে না তেমন কিছু আমি দেখে আসছি অসুবিধা নাই কিছু সমস্যা নাই তাহলে কি হলো গত রাত্রে আমি প্রোগ্রাম করেছি ও জায়গাটা কোথায় যেন আরে নবাবগঞ্জ আসনের দিকে দোহার নবাবগঞ্জ তো আমাদের গাড়ি কেউ যেতে চায় না আমার তো রাত্রে ফিরে আসতে হবে শুক্রবার সকালে আসতে গেলে দেরি হয়ে যাবে গাড়িওয়ালারা কেউ যেতে করে শুধু রাস্তায় ডাকা আছে যাক মাহফিল শেষ করে বের হলাম আয়রে আল্লাহ দুইশো গাছ যাওয়ার পরে দেখি লাঠি ছোটা এত বড় রান্না আমি বললাম যে গাড়ি চালাই যাও থামাই বেলা যা হয় হবে ড্রাইভারটা চালাই গেল মারলো বাড়ি একটা গাড়ি পরে আল্লাহর হেফাজত করছে বাড়িটা গ্লাসে পড়ে না পড়ছে গিয়ে পিছনে আচ্ছা ওইখান থেকে অতিক্রম করে সামনে আসলাম হয়তো পাঁচশো গাছ সামনে আসছি এরপরে দেখি রাস্তা তো ভাঙ্গা সামনে এত বড় এক লম্বা রামদা লাঠি ছোটা আমি এইবার থামাও এইবার দৌড় দিও না কেন এবার গাড়ি সামনে দাঁড়াইছে ওরা সামনে গেলাম ভাঙিতে তারপর কি করবো দাঁড়াইলাম আমি গাড়ি থেকে বের হয়ে গেলাম ওরা কিন্তু বের হইয়েন না আর খুব মারবে না আমি বের হবো বের হয়ে কথা বললাম তো শেষ পর্যন্ত বললাম যে মাহাবিল থেকে আসছি ঢাকা যাবো কোথায় আমরা পাহারাদার পাহারাদারি করি এই কোনো ডাকাত ডুকার থাকে সেই দেখাশোনা করি আমি যাক বাঁচতাম <laughs> সালাম দিয়ে চলে গেল আসলে পাহারাদারি করে ডাকাতি করতে তো আল্লাহ ভালো জানে ওরা কি করে না করে এইরকম আমরা তিন জায়গা আটকে বললাম এক রাত্রে তবা করলাম যে আল্লাহ তুমি এইসব জায়গায় <laughs> তো এত বড় লম্বা লম্বা রামদা আমার সাথে ছিল একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আছে নাকি আজকে নাই সে তো তো পিছনে আল্লাহ মিলিয়ে করতে লাগলো আর আমরা দোয়া করতে লাগলাম যে আল্লাহ বাইনি আইদি হিম সাদ্দা আমিন খালফি হিম সাদ্দান আপনারা পড়বেন এত বলে আল্লাহ শত্রু যত বড় কঠিন হোক আল্লাহ তালা দমন করে দিবেন সুরাই ইয়াসিনের অজা আল নামিম বাইন হিম সাদ্দাউ আমিন খালফিম সাদ্দান এটা পড়তে লাগলাম আল্লাহ হেফাজত করেছেন তো যাই হোক বলার উদ্দেশ্য হচ্ছে এই আল্লাহ রসুল সালাম ওরকম ঘুরে আসলেন আর বললেন যে না কোনো ভয় নাই কারণ আমাদের যদি আমরা ওইটা দেখে ভয় পাই তো আমি বললাম যারা বললাম যে অসুবিধা নাই ওরা বেশির থেকে বেশি আমাদের মেরে ফেলবে এই তো কথা তো মরণ যদি থেকেই থাকে তো মরবো এত ভয় পাবো জন্য আমাদের জীবনের মালিক কে আর বাঁচাবার মালিকও কে কাজেই বুঝতে হবে আল্লাহর নবী কিভাবে এত আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই হাদিসে আল্লাহ তালা নবীকে বললেন আপনার এত কষ্ট করা দরকার নাই আর সেই নবী এত কষ্ট করছেন আল্লাহ কেন কষ্ট দিলেন কেন নবীর দান শহীদ করতে হলো কেন নবীকে তাই ফেমার খেতে হলো একটাই কারণ যাতে করে কেয়ামত পর্যন্ত যত মানুষের আসবে দিন কায়েমের কথা বলবে আল্লাহর নবীর আশেখ দাবি করবে তারা যেন নবীর এই আদর্শকে জীবনে বাস্তবায়ন করতে পারে কেউ যেন না বলে যে না আমাদের এত কষ্ট করার দরকার নাই নবী এই জন্য এই কাজগুলো আল্লাহ তারা নবীকে দিয়ে করাইলেন যে নবীর চেয়ে আমার কাছে প্রিয় আর কেউ নাই নবীর চেয়ে আমার কাছে বুজুর্গ আর কেউ নাই নবীর চেয়ে আমার কাছে সম্মানিত কেউ নাই সুতরাং নবীকেই যখন এই কষ্ট করতে হয়েছে বোঝা গেল দুনিয়ার যে কেউ আমার দিন কায়েম করতে যাবে তাকে কষ্ট করতে হবে এই শিক্ষা দেওয়ার জন্যই এটা হয়েছিল আমরাও খেয়াল রাখবো আমরা যারা দিনের দাওয়াতের কাজ করছি আমাদের সব জায়গায় কি ঝুঁকি আসবে আমাদেরকে কেউ পাগল বলবে পাথর মারবে আমাদেরকে হত্যা করবে আমাদেরকে দেশ ত্যাগ করতে হবে বাড়িঘর ত্যাগ করতে হবে এইগুলোর মধ্যেই তো মজা আপনি সত্যিকার অর্থে ভালোবাসে দুনিয়ায় দেখবেন যারা একটা মেয়েকে ভালোবাসে সে কি করে দেয় ঘর ছেড়ে দেয় তো একটা সামান্য একটা পচা যে মেয়েটা কি করে পায়খানা করে পেশাব করে মুখে ময়লা দাঁতে ময়লা ছাতা ময়লা বুড়ি হয়ে যায় এই যে একটা মেয়ের পিছনে পড়ে পাগল হইল সে মেয়ের জন্য কি করে দেয় সে বাড়িঘর ত্যাগ করে মা বাপ ত্যাগ করে মা বাপকে খবর দেয় মেয়ের কাছেও যাবি না মা বাপকে ত্যাগ করে চলে যায় আছে না কোন নজির মেয়েরা ছেলের জন্য পাগল হয়ে যায় মা বাপ ত্যাগ করে চলে যায় তো যদি দুনিয়ার সামান্যই ভালোবাসার জন্য বাড়িঘর ত্যাগ করা লাগে মা বাপ ত্যাগ করা লাগে আপনি আল্লাহর ভালোবাসা এমনি পেয়ে যাবেন আপনি বাড়িঘর ত্যাগ করবেন না মা বাবা ত্যাগ করবেন না সব কুফার আপনি মেনে নেবেন এটা হবে নাকি আল্লাহর ভালোবাসা কি একটা মেয়ে লোককে ভালোবাসার চেয়ে কম হয়ে গেল আল্লাহর ভালোবাসা একটা মেয়ের ভালোবাসার চেয়ে কম হয়ে গেল তুমি একটা মেয়েকে ভালোবাসে বাড়ি ঘর ত্যাগ করলা ভাই বোন ত্যাগ করলা মা বাপ ত্যাগ করলা হ্যাঁ আর আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে তুমি এগুলো করতে পারবা না এটাই পরীক্ষা স্বর্ণ যদি সুন্দরী মেয়ের গলায় উঠতে হয় হার হয়ে গলায় উঠতে হয় তাহলে কি করতে হবে আগুনে পোড়া খেতে হবে এরপরে হাতুড়ির বাড়ি খেতে হবে এরপরে সুন্দরী মেয়ে লোকের গলায় স্থান পাবে তো তুমি আল্লাহর জান্নাত পাইতে চাও আগুনের পোড়াও খাইবে না লোহার বাড়িও খাইবে না এমনি পাই যাইবা এজন্যই আল্লাহ রাব্বুল আলমেন যুগে যুগে নবীদেরকেও কষ্ট দিয়েছেন নবীদেরকে নির্যাতন সহ্য করতে হয়েছে গালিগালাজ সহ্য করতে হয়েছে আমরাও যারা দিনের কাজ করো আমাদের সামনে বিপদগুলো আসবে আল্লাহ সুবাহান ও তারা আমাদের সকলকে বিষয়গুলোকে সঠিকভাবে বুঝা এবং তদনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন অসল্লাহ তাল আলা মোহাম্মদ মাইন আর যে বইটার কথা বললাম আমাদের যে দুইটা বই এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বই আমার লেখা সেজন্য বলছি না আপনারা পড়লে বুঝবেন এই বইটাতে প্রথম আল্লাহর পরিচয় একজন একেবারে প্রাথমিকভাবে যে কাউকে দাওয়াত দেন নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না তার জন্য শুরুতে দাওয়াত দেওয়া আছে আল্লাহর পরিচয় এই মহাকাশ বিজ্ঞান দিয়ে স্থল বিজ্ঞান দিয়ে প্রাণী জগৎ দিয়ে কিভাবে আল্লাহ তালা আমাদেরকে এগুলো চিন্তা করতে বলেছেন গবেষণা করতে বলেছেন আল্লাহর পরিচয় খুঁজে বের করার জন্য সেগুলো আছে নিজেদের দেহ দিয়ে আছে এরকম ভাবে এরপরে আপনার আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে ইমানের জন্য যে মৌলিক বিষয়গুলো তাওহিদের বিষয় আছে তাওহিদের দুই রকম একটা আছে কুফুরবিদ তাগুত তাগুদ কি জিনিস তাগুদ কত প্রকার তাগুদ আছে বড় বড় তাগুতগুলো কি কি আছে এগুলো মানুষ জানে না মৌলিক বিষয়গুলো এগুলো এখানে আছে এই জাদু প্রসঙ্গে আলোচনা আছে সাহের একটা তাগুদ এরকম আল্লাহর বিধান সম্পর্কে আলোচনা আছে তো আমরা এগুলো নিজেরা কিনবো আর যাদের সুযোগ আছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটাকে সিরিজ আকারে আরো বের করা কারণ আপনারা দেখছেন হয়তো যে অক্ষরগুলো একেবারে ছোট করি নাই বুড়া মানুষ যাতে পড়তে পারে যারা প্রকাশনায় আছে তারা বলছে আর একটু ছোট করে দেয় তাহলে আরো কিছু বিষয় চলে আসবে এবার তাড়াহুড়ার কোন দরকার নাই আমরা বইয়ের কাগজ ভালো দিব ইনশাল্লাহ লেখাটাও বড় অক্ষরে যাতে ভালো হয় মানসম্পন্ন হয় আস্তে আস্তে প্রকাশ করব আপনারা এই বিভাগে প্রকাশনা বিভাগে সাহায্য করতে সহায়তা করতে পারেন হাদিসে বলা আছে মানুষ মারা গেলে তিনটা জিনিস চালু থাকে কয়টা জিনিস আমাদের একটা কি সাদাকা জারিয়া এখানে সাদকা জারিও আছে আর দুই নম্বর আছে এলএম যদি কি এলএম বিতরণ করে এলএম প্রচার করে এখানে এটাও আছে দুইটা একসাথে আপনি কারণ আপনি যদি এমন করেন আপনি বললেন যে ওদের আমি পরবর্তী যে সিরিজটা বের হবে এটা সাফার খরচটা আমি দিয়ে দেবো আমাদের এটা পঞ্চাশ হাজার টাকা খরচা গেছে এক একটা এক হাজার কপি করে করতে তো এরপরে তো আর বেশি খরচা হবে না এক হাজার করা পাঁচশো করা যা তারপরে বাকিগুলো একই কাছাকাছি খরচা কাগজের দামটা বেশি হয় তো আমাদের এক হাজার করে করতে পঞ্চাশ হাজার করে টাকা খরচ হয়েছে তো এরকম যদি আপনার কেউ মনে করেন যে আমি কি করব পরবর্তী যে বইগুলো হবে এগুলো এক হাজারের টাকা আমি দেবো বা কেউ বলে পাঁচশো আমি দেবো বা একশো একশো বই আমি খরচা ছাপা দিয়ে দেবো ছাপার খরচ দিয়ে দেবো এটা আপনার দিতে পারেন অংশগ্রহণ করতে পারেন এরকম এটা নিশ্চয়ই একটা সৎকার জারিয়ার কাজ হবে এবং দিনই কাজে অংশগ্রহণ করার একটা ওসিলা এটা কারণ কোরআন হাদিসের দলিলের মাধ্যমে সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব আমরা যারা আল্লাহ তারা আমাদের হৃদায়ত দান করেছেন কিছুটা বুঝার তৌফিক দান করেছেন আমাদের দায়িত্ব আছে আমরা মুখে দাওয়াত দিব আমাদের দেখেন আমরা চেষ্টায় কম করি না আমাদের পক্ষ থেকে এই যে বয়ানগুলো করা হয় আমি প্রত্যেকটা বয়ানটাকে চেষ্টা করি কোরআন হাদিস দলিল দেওয়ার জন্য যারা আজকে এলমুল গায়েব সম্পর্কে আলোচনা ছিল এলমুল গায়েব সম্পর্কে কোরআন থেকে হাদিস থেকে মোটামুটি ভাবে দলিল আনা হয়েছে এটাকে আবার আপনারা কিছুদিন পরে ক্যাসেটে পাইবেন সিডি পাবেন এরপরে আবার কিছুদিন পরে বই চলে আসবে এখন আর শীত না এখন বই দেবো আমরা তা শীতদের ওগুলো হারাই ফেলায় মানুষে তো এই জন্য আমরা এখন আমরা চিন্তা ভাবনা করেছি সিরিজ আকারে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আরো অনেক বই আসবে তো যদি মনে করেন আমরা দেখি যে না আমাদের আর চলা সম্ভব না তাহলে তো আমাদের বসে পড়তে হবে দিনের কাজটা যাতে শেষ হয়ে না যায় এই জন্য আপনাদের একদিকে দোয়াও চাই আর যাদেরকে আল্লাহ তারা আর্থিক স্বচ্ছলতা দান করেছেন তাদের সহযোগিতাও চাই ইনশাআল্লাহ যদি আমরা এভাবে পরস্পর সহযোগিতার মাধ্যমে কাজ করি কোরআন আল্লাহ বলছেন তাবানু আলাল বীর তাকোয়া তোমরা তাকোয়া এবং ন্যাক কাজে একে অপরকে সাহায্য করো বলে তাবানু আলাল ইসমের অদওয়ান অন্যায় এবং গুনাহের কাজে কেউ কাউকে সাহায্য করো না তা আমরা ন্যাক কাজে প্রতিযোগিতা করব সাহায্য করার জন্য আগে আসব তাহলে ইনশাল্লাহ আমাদের দিনে কাজগুলো আরো বৃদ্ধি পাবে আল্লাহ সুবাহান ও তারা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন ওসল্লাহ তাআলা আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু